আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ওয়াসিয়ত ওয়াসিয়তের বিধান ওয়াসিয়তকে বুঝেন আপনারা যে ওয়াসিয়ত ওসিয়ত বুঝেন ওয়াসিয়ত হল কোন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি কিছু উপদেশ দিয়ে যাওয়া বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত জমি জমা সংক্রান্ত যে আমি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা অমুককে দিও ওই জমিটা অমুককে দিও এরকম বিষয়গুলো বলে যাওয়া এটিকে কোরআন এবং সুনার ভাষায় বলা হয় ওসিয়ত এই ওসিয়তের বিধান সংক্রান্ত প্রথম নাজিলকৃত আয়াত হল সুরা আল বাকার একশো আশি একশো একাশি একশো বিরাশি জাহিলি যুগে সম্পত্তি বন্টনের যে নীতিমালা ছিল সেই নীতিমালায় মা বাবা কোনো সম্পত্তির অধিকারী হইত না মানে মা বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে মারা গেলে ওই ছেলে মেয়ের সম্পত্তির মধ্যে মা বাবা কোনো সম্পত্তি পেত না আবার জাহিলি যুগে মেয়েরা কোনো সম্পত্তির মালিকানা হইত না স্ত্রী কোনো সম্পত্তির মালিকানা পেত না স্ত্রী পাইত না মেয়েরা পাইত না মা বাবা পাইত না শুধুমাত্র ওই সম্পত্তির মালিকানা হইতো ছেলেরা আল্লাহ সুবাহতালা এই সুরা আল আয়াত আয়াতগুলো নাজিল করে এখানে আল্লাপাক বিধান দিলেন যে যারা সম্পত্তি পাবে না মা বাবা মেয়ে যারা বাপ পড়বে স্ত্রী এদেরকে যেন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যে আমার সম্পত্তির এই অংশটা আমার মাকে দিও এটা আমার বাবাকে দিও এটা আমার স্ত্রীকে এটা আমার মেয়েকে এরকম এদের জন্য যেন ওসিয়ত করে

সাত নম্বর আয়াত এই সাত নম্বর আয়াতে কারিমা নাজির হওয়ার পরে এই তিনটি আয়াতে কারিমার হুকুম মানসুখ হয়ে গেছে এই তিনটা আয়াত কোরআনে কারিমের তালাওয়াত বিদ্যমান আছে কিন্তু এগুলার হুকুম মানসুখ হয়ে গেছে মানসুখ বুঝেন তো রহিত হয়ে গেছে কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াত দিয়ে মানসুখ হয় কিন্তু সেই মানসুখ নবী পরে সাহাবিরা মানসুক করতে পারে না বা পরবর্তী ওলামাইকেরাম এটাকে মানসুক করতে পারে না মানসুক করতে পারে কে আল্লাহ সুবান এবং নবী আল্লাহ রসুল সাল্লাম রাসুল সাল্লাম জীবিত থাকা কালীনই স্পষ্ট করে দিয়েছেন যে কোন আয়াত দিয়ে কোন আয়াত মানসুখ হয়েছে বা নবী সাল্লা সাল্লামের কোন হাদিস পরবর্তী কোন হাদিস দিয়ে মানসুখ হয়েছে বুঝতে পারছেন কথাটা আজকের যুগে কেউ আসি যদি বলে যে এই হাদিস মানসুখ হয়ে গেছে এটা হবে না ওই মানসুখের বিধান নবী সালামের যুগেই শেষ কারণ নবী সাল্লাম এই মানসুখও করেছেন ওহির আলোকে নিজের ইচ্ছা মতো মানসুখ করা যায় না যে এটার হুকুম এখন বাংলাদেশের জন্য খুব কঠিন এই জন্য এটার হুকুম আমরা মানসুখ করে দিলাম সব আলেম মিলে একসাথে মানসুখ করে দিলাম এরকম মানসুখ করা যাবে যাবে এই জন্য মানসুখ নবী সাল্লাম জীবিত থাকা অবস্থায় মানসুখের বিধান নাসেক মানসুখের বিধান বাস্তবায়ন হয়ে গেছে যেমন নবী সাল্লা সাল্লামের প্রথম দিকের হাদিস কবরস্থানে যেতে নবিসাম নিষেধ করেছেন বলছেন খবরদার নারী পুরুষ কেউ কবর দিয়ে আসার পরে আর কবরস্থানের ধারে কাছে যাবে না কারণ কি ওই যুগের মানুষ কবরস্থানে গিয়ে কবরে সেজদা দিত কবরওয়ালার কাছে প্রার্থনা করত কবরওয়ালার কাছে দোয়া করত অসংখ্য সেরেক করত এই জন্য নবিসাম বলছে কবরের ধারে কাছে যাওয়া যাবে না কিন্তু নবিসাম এতেকালের আগে এই হাদিসকে নবিসাম মানসুখ করে দিয়ে গেছেন নবিসাম বলে দিলেন বললেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম ইল্লা ফাজুরুহা এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো কবর জিয়ারতের তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দে যত বেশি যাইবে তত বেশি তোমাদেরকে আখেরাতের স্মরণ আখেরাতের জিকির তোমাদের মধ্যে আসবে তাহলে এখানে দেখেন নবী স্পষ্ট করে দিচ্ছেন যে আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম এখন তোমরা করো এইভাবে শরীয়তের আরো অনেকগুলো বিধান আছে যেগুলো নবী সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে এটা করছিলাম এখন এটা বাদ দিয়ে দিছি নবী সালাম যদি স্পষ্ট না করেন তখন আমরা এই যুগে চোদ্দশো বছর পরে বসি এখন আর না শেখার মাংস করা যাবে না এখানে আল্লাপাক ওয়াসিয়াতের বিধান নাজিল করলেন পরবর্তীতে আল্লাপাক আসহাবুল ফুরুজ নির্ধারণ করে দিলেন আসহাবুল ফুরুজ বারো জন আসহাবুল ফুরুজ পুরুষ হলো জন নারী হলো হ্যাঁ মোট বলছি কয়জন বারো জন তো পুরুষ চারজন হলে নারী কয়জন আটজন দেখেন নারীর সংখ্যা ডাবল তাও নারীরা কয় আমরা অধিকার পাই না ইসলাম আমাদেরকে অধিকার দিল না ইসলাম শেষ শেষ করে দিছে নারীদেরকে অথচ আসহাবুল ফরুদের মধ্যে পুরুষ হলো চারজন নারী হলো আটজন এই বারো জনের হক বারো জনের সম্পদ বারো জনের মালিকানা আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছেন এই বারো জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবা এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা আর যারা এই বারো জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ এজন্য এরা আসহাবুল ফুরুজ এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা হাদিস দ্বারাও না এই বারো জনের হক এটি কোরআনে কারিমের সৌরা আন্নেসার এগারো নম্বর এবং বারো নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বন্টন করছে এটা জমিনে বন্টন হয় নাই মানে এদের দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে আপনার আমার জমি রেজিস্ট্রি হইলে দলিল হয় কোথায় রেজিস্ট্রি অফিসে জমিনের মধ্যে আর এদের দলিল আসছে কোথা থেকে আল্লাহর আরশ থেকে আরশে আজিম থেকে আল্লাহ সুবান তারা নিজে এই বারো জনের দলিল পাঠাই দিচ্ছেন বুঝতে পারছেন তাহলে এদের দলিল কত স্ট্রং দলিল যেই দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে সেই দলিল নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তখন নবী সালাম ঘোষণা দিয়ে দিলেন লা যাদের সম্পদ নির্দিষ্ট করে দিয়েছেন মানে একটা লোক মারা গেলে যারা যারা সম্পদ পাবে এদের জন্য আর কোন ওসিয়ত কার্যকরী হবে না মানে ওই বারো জন চারজন পুরুষ বা আটজন নারী তার সাথে যারা আসাবা হবে এদেরকে আর কোনো ওসিয়ত কার্যকর হবে না মানে একজন ব্যক্তি মারা যাবে তার ছেলে তো সম্পদ পাবেই তার জন্য নির্দিষ্ট এখন বাবা ইচ্ছা করলে কোন ছেলেকে মারা যাওয়ার আগে তিনি কিছু সম্পদ ওসিয়ত করে যেতে পারবেন না স্ত্রী সম্পদ পাবেন এই জন্য ইচ্ছা করেও স্ত্রীকে কিছু সম্পদ বেশি দিয়ে দেওয়া যাবে না তারপরে মেয়ে সম্পদ পাবে এই জন্য মেয়েকে ইচ্ছা করে কিছু সম্পদ বেশি দেওয়া যাবে না মানে কোন ধরনের ওসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য হবে না তবে আল্লাপাক ওসিয়তের বিধানকে মানসুখ করেন নাই ওসিয়তের বিধান কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ওসিয়ত হবে যারা ওয়ারিস হবে না তাদের জন্য ওসিয়ত কার্যকর হবে মানে একজন ব্যক্তি মারা গেলে যারা সম্পদ পাবে না তাদের জন্য ওসিয়ত করা যাবে যেমন এই ওসিয়তের বিধান রাখার পিছনে আল্লাপাকের বড় একমত আছে একজন ব্যক্তি তিনি সম্পদের মালিক তিনি মারা যাওয়ার আগে তার ছেলেটা মারা গেছে ওই ছেলের ঘরে নাতি নাতনি আছে এই নাতি নাতনিরা কি দাদার সম্পত্তির মালিক হবে হবে তাহলে দেখেন এরা এদের বাপটা মারা যাওয়ার কারণে এদের বাপটা দাদার আগে মারা যাওয়ার কারণে এরা কিন্তু কোনো সম্পত্তি পাচ্ছে না আল্লাহ সুবাহ জন্য দাদার উপরে ফরজ করেছেন যে দাদা এই নাতি নাতনিদেরকে কি করবেন ওসিয়ত করবেন এই ওসিয়তের বিধান যদি না থাকতো তাহলে এই ছেলে মেয়েগুলো এই নাতি নাতনিগুলো কোনো সম্পদ পাওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহ পাক ওসিয়তের বিধান রেখেছেন যারা যারা সম্পদ পাবে না ওয়ারিস হবে না মারা যাওয়ার পরে তাদেরকে তিনি জীবিত থাকাকালীন ওসিয়ত করলেন তবে ওসিয়তের একটা সীমা রেখা দিয়ে দিচ্ছেন কোনো ব্যক্তি আবার ইচ্ছা করে নাতি নাতনিরে সব দিয়ে দিল গুলারে দিল না অসিয়তের আল্লাপাক একটি সীমা রেখা নির্ধারণ করছেন সেটা হলো কত দূর এক তৃতীয়াংশ সর্বোচ্চ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সম্পদ আপনি ইচ্ছা করলে যারা আপনার ওয়ারিস হবে না তাদেরকে ওসিয়ত করতে পারবেন মসজিদের জন্য বাক্য করতে পারবেন মাদ্রাসার জন্য বাক্য করতে পারবেন মুসাফির খানার জন্য বাক্য করতে পারবেন এইরকম আরো জনকল্যাণমূলক কাজে ইসলামের কাজে জনকল্যাণমূলক কাজে আপনি ওসিয়ত করে ওয়াকফ করতে পারবেন হেবা করতে পারবেন অনেক কিছু করতে পারবেন সর্বোচ্চ কোন কতটুকু এক তৃতীয়াংশ আর দুই তৃতীয়াংশ আপনি কিছু করতে পারবেন না মানে আপনি ওয়ারিসদেরকে ফকির বানাই নিজে সব মসজিদ মাদ্রাসা বানাই ফেলবেন পুরো সম্পত্তি তাও পারবেন না বুঝতে পারছেন মানে আপনাকে আল্লাপাক এখানে পাওয়ার দিয়েছেন এক তৃতীয়াংশ পর্যন্ত বাকি দুই তৃতীয়াংশ আপনি কিছু করার অধিকার নাই আর ওসিয়ত হবে জীবিত অবস্থায় আর সম্পত্তি বন্টন হবে মৃত অবস্থায় মানে জীবিত অবস্থায় কোনোদিন কারো সম্পদ বন্টন করা যাবে না এটা ভালো করে মনে রাখতে হবে এটা বর্তমানে বিশাল এক ফেতনা এখন সব মুরব্বীরা জাগা জমিন বন্টন নিয়ে ব্যস্ত বুঝছেন এখন মুরব্বীরা জীবিত থাকতে সব করে যেতে চায় মানে মরে গেলে আবার কবরে বসে এগুলো দেখতে পারবে না এই জন্য বলে যে জীবিত থাকতেই সব শেষ করে যায় জীবিত থাকতে ছেলে মেয়েদেরকে বন্টন করা শুরু করে দেয় তারপরে জীবিত থাকাকালীন মানে যে কাজ তার মারা যাওয়ার পরে করার কথা সেটা মারা যাওয়ার আগে করে ফেলায় এটা সম্পূর্ণরূপে হারাম এটা মারা যাওয়ার আগে সম্পত্তি বন্টনের কাজে কোনোদিন হাত দেওয়া যাবে না দলিল কি সুরান সাত নম্বর আয়াত এগারো নম্বর আয়াত বারো নম্বর আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন মিম্মা তারাকু মিম্মা তারাকাল ওয়ালেদান ওয়ালাকরাবুন পুরুষের জন্য অংশ আছে মিম্মা তারাকাল ওয়ালেদান তারাকা মানে ওই ব্যক্তি যা কিছু রেখে যায় মানে বন্টনটার কাজে শুরু হবে রেখে যাওয়ার পরে এখন ওই ব্যক্তি রেখেই এখনো গেল না এই ব্যক্তি নিজের কাছেই আছে তা আপনি এখনো বন্টন শুরু করে দিচ্ছেন তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন এজন্য সম্পত্তির বন্টন হবে কখন মারা যাওয়ার পরে এই তিনটি আয়াত ওসিয়তার আল্লাপাক পরবর্তীতে মানসুখ করেছে প্রথম দিকে আল্লাপাক কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তাকে নির্দেশ দিয়েছেন সেই জন্য ওসিয়ত করে কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম আল্লাহ পাক বললেন তোমাদের জন্য ফরজ করা হলো কুতিবা আলাইকুম অর্থ হলো ফরিদা আলাইকুম তোমাদের উপর ফরজ করা হলো ইদা হাদারা আহাদা কোমল মাউত যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় ইন তারা খাইরা যদি সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যায় সে যেন তার মা বাবার জন্য নিকট আত্মীয়ের জন্য ওসিয়ত করে যায় বিল মারুফ মারুফ পদ্ধতিতে মারুফ পদ্ধতিতে মারুফ পদ্ধতি আবার কি মারুফ পদ্ধতি হলো জুলুম পদ্ধতির বিপরীত পদ্ধতির নাম হলো মারুফ পদ্ধতি সম্পত্তি বন্টনের দুটা পদ্ধতি আছে একটা হলো জুলুম পদ্ধতি আরেকটা হলো মারুফ পদ্ধতি জুলুম পদ্ধতি হলো যে যতটুকু পাবে তাকে ততটুকু না দেওয়া একজন পাবে যতটুকু তাকে কিছু বেশি দেওয়া একজন পাবে যতটুকু তাকে কিছু কম দেওয়া বোন পাবে পাঁচ কাঠা বোনকে দেওয়া দুই কাঠা ভাই পাবে পাঁচ কাঠা ভাইকে দেওয়া সাত কাঠা এটার নাম হলো জুলুম পদ্ধতি আর মারুফ পদ্ধতি হলো

আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একজন মুমিনের মুখের কথাই রেজিস্ট্রির সে বড় দলিল একজন মুমিনের মুখে যে কথাটা বলবে এই কথাটাই রেজিস্ট্রির থেকে বড় দলিল এই জন্য ওসিয়তের ক্ষেত্রে দলিল কাগজপত্র দরকার ছিল না ওসিয়তের ক্ষেত্রে শুধু মুখের কথাটাই যথেষ্ট দুই একজনকে সাক্ষী রেখে তাদের সামনে বলবে বাস এই বলাটাই একজন মুমিনের ওই রেজিস্ট্রি অফিসের কবলার আসছে আরো শক্ত দলিল কিন্তু এখন তো আমাদের সেই দলিল হারাই ফেলছে এখন আর মুসলিমদের কোনো কথার কোনো মূল্য সকালে এক কথা দুপুরে আর কথা আসরের সময় আরেক কথা এসার সময় আরেক কথা পরের দিন ফজরে সম্পূর্ণ ভিন্ন কথা এটা হলো বর্তমান মোমিনদের অবস্থা তা আল্লাপাক বলতেছেন এইটা শোনার পরে যাদের সামনে বলা হয়েছে তারা যদি আবার পাল্টাই ফেলায় মানে যাদের সামনে ওসিয়তের কথাটা বলছে বলার পরে এই লোক তো মারা গেছে মারা যাওয়ার পরে এখন এরা চিন্তা করলো যে এই লোক যে ওসিয়ত করে গেছে আমরা দুই তিনজনে শুনছি আপনাকেও শুনে নাই আমরা কারো কাছে বলবো না মানে দেখছে যে এই ওসিয়তের কথা বললে এদের সম্পত্তির সমস্যা হয় কয়দিন আগে নাকি এরকম এক লোক মারা গেছে কবর দিছে রাত্রে কবর খুঁড়ে আঙ্গুলের ছাপ নিয়ে আসছে বাতি যারা রাত্রে কবর খুঁড়ে একবারে দলিলে আঙ্গুলের ছাপ নিয়ে আসছে কবরের থেকে আঙ্গুলের সাপ এনে বলতেছে যে এই যে আমাদেরকে সম্পত্তি দিয়ে গেছে এখন ওই লোক কবরের থেকে তো বলতে পারতেছে না আমি দিই নেই আচ্ছা যাই হোক এখন যাদের সামনে ওসিয়ত করা হলো তারা বলল যে না এটা গোপন করে ফেলাই তাহলে এখন গুনাটা কার হবে আল্লাহাক বলতেছেন এটি শোনার পরে যারা সেটাকে পরিবর্তন করে ফেলে ওই লোক মারা যাওয়ার পরে পরিবর্তন করে ফেলছে সম্পূর্ণ গুনাটি ওই ব্যক্তিদের হবে যারা পরিবর্তন করে ফেলেছে আলিম আল্লাহ পাক তো সবকিছু শুনেন এবং সবকিছু জানেন মানে সেই যে ওসিয়ত করছে সেটা আল্লাহ পাক শুনছেন আবার সেই যে ওসিয়ত করছে কার কার জন্য কতটুকু সেই ব্যাপারেও আল্লাহ সুবাহ তালার এলেম আছে ফামান জানাপান কিন্তু যে ব্যক্তি ওসিয়ত করলো মৃত্যুর সময় এমন ওসিয়ত করলো সেটা জুলুমি ওসিয়ত আল্লাহাক বলছেন মারুফ ওসিয়ত করার জন্য কিন্তু সে ওসিয়ত করে ফেলছে জুলমি ওসিয়ত জুলমি ওসিয়ত কেন সে চিন্তা করলো যে আমি মারা যাওয়ার পর তো আমার ভাতি যারা জাগা জমিন পাই যাবো আমার ছেলে নাই শুধু মেয়ে আছে এই জন্য ওসিয়ত করে দিল যে আমার মেয়েরে ওই বাড়িটা দিয়ে দিও আমার অমুক মেয়েরে এটা দিয়ে দিও যাতে ভাতি যারা না পায় তাহলে এই ওসিয়ত মারুফ ওসিয়ত না এটা হলো জুলুমের ওসিয়ত তা আল্লাহ পাক বলতেন ফামান খাপামিম মুসেন জানা পানা ইসমান ওসিয়তকারীর পক্ষ থেকে যদি তোমরা কোনো ধরনের জুলুম কোনো ধরনের অন্যায়ের আশঙ্কা করো বা আসলাহা বাইনাহুম পরবর্তী লোকেরা যদি সেটা ইসলাহ করে দে সংশোধন করে দে মানে পরবর্তী লোকেরা যাদের সামনে ওসিয়ত করা হলো তারা সবাই মিলে যদি এটাকে সংশোধন করে দেয় পালা ইসমা আলাইহে তাহলে তার কোনো গুণা নাই মানে ওসিয়তকারীর ওসিয়ত পরিবর্তন করা যাবে যদি সে জুলুমি ওসিয়ত করে কথা বুঝতে পারছেন উনি জীবিত থাকাকালীন এক ছেলেরে বা এক মেয়েরে কিছু জায়গা জমিন দিয়ে চলে গেছে তাহলে উনি যে কাজটা করছে এটা তো গুনার কাজ করছে জুলুম করছে এখন ওয়ারিসেরা মিলে সবাই মিলে বললো যে আব্বা তো বুঝে নাই এটা গুনার কাজ করে ফেলছে এখন আব্বারে নাম থেকে বাঁচানো দরকার কেমনে বাঁচাবে তখন ওইটাকে এসলাহ করে নিবে সংশোধন করে নিবে যে ভাইকে বেশি দিয়ে দিছে সেই ভাইকে বলছে নিয়ে যাও আমাকে যেটা দিয়ে গেছে বাবা এটা অন্যায় করছে বাবা জুলুম করছে যাও আমি এটা দিয়ে দিলাম সবাই যে যতটুকু পাইবা দিয়ে দিবা বাস বাবা জাহান্নাম থেকে বাঁচত এখন সে যদি কয় না বাবা দিছে কেন আমি দিব না বাবা নামে যাইলে আমার কি জান্নাতে গেলে আমার কি আমাকে জমি দিয়ে গেছে আমি এবার তোমাদেরকে দিব কেন আল্লাহ বলতেছেন এই ক্ষেত্রে যদি ওই ওসিয়তকারীর ওসিয়তকে পরিবর্তন করে তারা ইসলাহ করে নে পালা ইসমা আলাই পালা ইসমা আলাই অর্থ হলো পালা গুনাহা আলাই মানে তার কোনো গুণা নাই